Nine six three four zero one zero two four one nine two pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate Peace TV dot TV Peace TV মানবতার সমাধান মানবতা সমাধান আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবরাকাত পিস টিভি বাংলার দূরের ও কাছের সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি পবিত্র কোরআন বোঝার সহজ উপায় বিষয়ক অনুষ্ঠান দেখার জন্য পবিত্র কোরআনে মাজিদকে আমরা সহজে কিভাবে বুঝতে পারব কি পদ্ধতি অবলম্বন করলে কোরআনে মাজিদ তার হেদায়তগুলো তার বিধানগুলো আমাদের সামনে যে উপস্থাপন করেছেন সেই বিষয় থেকে আমরা সহজভাবে সঠিক হেদায়তটা লাভ করতে পারবো এই আরবি ভাষার যেই কতগুলো মাধ্যম আছে ভাষার মাধ্যমে বিষয়টা উপস্থাপন করার জন্য তার মধ্যে অন্যতম একটা বিষয় আছে যে কোনো বিষয়কে সহজ করে বোঝানোর জন্য প্রবাদ উপমার আশ্রয় নেওয়া হয় আজকে আমরা একটা বিষয় উপস্থাপন করব যে সত্য ও ন্যায় কারো কাছে যদি প্রকাশিত হয়ে যায় কারো হাতের কাছে যদি চলে আসে তারপরে যদি সেই সত্য ন্যায়কে গ্রহণ না করে অথবা সত্য ন্যায় পেয়ে অবহেলায় উদাসীনভাবে সময় কাটিয়ে দেয় বিষয়টাকে গুরুত্ব না দেয় তাহলে তার চেয়ে দুর্ভাগা হতভাগা আর কেউ হতে পারে না শক্তি সিন্ধ মাঝে রহিয়া হায় শক্তি পাইল না যে মরিবার বহু পূর্বে জানিও মরিয়া গিয়াছে সে এইরকম বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আলোচনা করব তো কোরআন মাজিদ এই প্রবাদের মাধ্যমে এই সুন্দর বিষয়টি কিভাবে তুলেছে এই বিষয়টা আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমরা বিশেষজ্ঞ এবং আলেমে দিন হাজির করতে পেরেছি ওনারা কষ্ট করে তাশ্রিপ এনেছেন আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের সাথে আপনাদের একটু পরিচয় করে দিব আমাদের মাঝে উপস্থিত আছেন শায়েক শহীদুল্লাহ খান মাদানী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরাকাত শায়েক আমানুল্লাহ বিন ইসমাইল সালামু আলাইকুম রহমতুল্লাহ অনুষ্ঠানটির উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ লুকমান হোসেন আমি আমাদের মেহমানদের ধন্যবাদ জানিয়ে মোবারকবাদ জানিয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে অনুষ্ঠান শুরু করছি যে মহান আল্লাহ সুরায় জুমার পাঁচ নম্বর আয়াতে স্পষ্ট করে একটা উদাহরণের মাধ্যমে একটা উপমার মাধ্যমে একটা বিষয় তুলে ধরেছেন যেটা আমরা আপনাদের সামনে একটু আগে বলেছি যে উত্তাওরাত আহমিলুত্তাওরাত সুম্মালাম উহা কামাসালিল হিমারি ইয়াহমিল আসফারা আল আখের তো এই মাসালটাকে কেন্দ্র করে প্রবাদটাকে কেন্দ্র করে যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছি এই বিষয়ে কিছু বলার জন্য অনুরোধ করব শেখ শহীদুল্লাহ খানকে মানুষ সত্যকে পাওয়ার পরেও যদি সে সত্যকে গ্রহণ না করে অস্বীকার করে থাকে অথবা সত্যকে সে নিজে বহন করছে কিন্তু নিজে গ্রহণ করছে না নিজে উপকৃত হচ্ছে না যেমন বলা যায় যে বাতির নিচে অন্ধকার ঠিক এই ধরনেরই যে নিজে সেই সত্য বিষয়কে কাঁধে নিয়ে চলছে আবার সে নিজে উপকৃত হচ্ছে না যে নিজে এই সত্যকে বুঝতেছে কিন্তু নিজে মানতেছে না এমন বিষয়গুলিকেই আল্লাহ রাবুল আলমিন একটি সুন্দর দৃষ্টান্ত এখানে উপস্থাপন করেছেন সুরাজুমায় আল্লাহ রাবুল আলম বলছেন মাথালুল্লাদিনা হমিলুত্তাউরাত সুম্মালাম ইয়াহমিলুহা কেমাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা যে খুবই খারাপ দৃষ্টান্ত হলো ওই ব্যক্তিদের জন্য এটা আল্লাদিনা কাজাবু বে আয়াতিল্লাহ যারা আল্লাহ সুবাহ তালার আয়াতগুলিকে জানার পরেও বোঝার পরেও এগুলিকে তারা গ্রহণ করতে চায় না অস্বীকার করছে যারা তাওরাত পেয়েছে তাওরাতের অধিকারী হয়েছে কিন্তু এরপর তাওরাত তারা মানে না সেই গাধার মতো দৃষ্টান্ত এদের দিয়েছেন যে গাধা তার কাঁধে তার পিঠে বিশাল হয়তো কিতাবের বোঝা সে বহন করতেছে কিন্তু কেতাবে কি আছে না আছে সেটা উপলব্ধি করার মতো তার বিবেক বুদ্ধিও নেই যাদের সামনে এ কোরআন এসেছে কোরআন আসার পরেও তারা হয়তো বুঝতেছে সব কিছু কিন্তু এরপরেও তারা কোরআনকে যারা মানছে না কোরআনকে যারা গ্রহণ করছে না হতভাগা দুর্ভাগা তাদের চেয়ে আর কেউ হতে পারে না এই ধরনের দৃষ্টান্ত আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন এই মূল্যবান আলোচনা উপস্থাপন করার জন্য উপহার দেওয়ার জন্য তো আমরা শেখ আমানুল্লাহ সাহেবকে একটু অনুরোধ করব যে এখানে দেখেন কামাসালিল হিমারে ইয়াহমিলু আসফারা যে একটা মানব জাতি তারা সত্য প্রাপ্ত হয়েছে সেই মানুষকে আল্লাহ কাল হিমার একটা গাধার সাথে উদাহরণ দিয়েছেন এই বিষয়টাকে চমৎকার ধন্যবাদ বিষয়টাকে এ ব্যাপারে এই যে আল্লাহ পাক মানুষ জাতিকে গাধার সাথে তুলনা করলেন যে ওই মানুষগুলো যে মানুষগুলি তাদের এলেম অনুযায়ী আমল করে না করে না এটা ছিল ইহুদিদের খাসলত জি ইহুদিদের খাসলত ছিল ইহুদিরা ওই জন্য মাকদুব তাদেরকে মাকদুব বলা হয়েছে তাদের এলেম ছিল কিন্তু আমল ছিল না আমল ছিল আর নাসারাদের ছিল আমল কিন্তু এলেমবিহীন আমল ওই জন্য তাদেরকে দোয়াল্লিন বলা হয়েছে কোরআনে ইহুদিরা তাওরাত পড়াচ্ছে তাদের তাওরাত পঠন পাঠন সবই ছিল কিন্তু আমল ছিল না আজকে যারা কোরআন পঠন পাঠন করছে হাদিস পঠন পাঠন করছে অথচ আমল করছে না ইয়াম আল কেয়ামাতে রসুল্লাহ সাল্লাম বলছেন তাদের নারী ভুঁড়ি বেরিয়ে যাবে ওয়াদুরু হাওলাহা কামায়াদুরুল হিমারু হাওলার রাহা রসুল্লাহ সাল্লাম বলছেন সে জাহান নামের মধ্যে চিৎকার করতে থাকবে এবং তার নারী ভুঁড়ির চারদিকে ঘুরতে থাকবে যেমন গাধা হ্যাঁ, ঘুরে ওইভাবে ঘুরতে থাকবে তাহলে হেমারুন ফির দুনিয়া হেমারুন ফিল আখেরা দুনিয়াতে কেতাব বহন করলো দুনিয়াতে আমল করলো না কিন্তু পরকালে যে আমল না করার কারণে জনগণ যখন জিজ্ঞেস করবে যে তুমি তো আমাদেরকে নসিহত করতে আজকে তোমার এই দুর্গতি কেন তো বলছে যে আমি তোমাদেরকে ভালো কাজের জন্য বলতাম কিন্তু আমি আমল করতাম না আল্লাহ রাবুল আলমিন এই জন্য বে আমল আলেমদের সম্পর্কেই এই কথা বলছেন কতই না নিকৃষ্ট দৃষ্টান্ত তাদের যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে দুঃখজনক হলেও সত্য আমরা দেখেছি খোদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানাতেও হুয়াই বিন আখতাব সাফিয়া রাদিয়াল্লাহু তাল আনহা উম্মুল মোমিনিনের পিতা এবং তারা দুই ভাই মিলে জিজ্ঞেস করছে বলা বলি করছে আহুয়া হুয়া ইনি কি সেই নবী যে নবীর কথা তাওরাতে বলা আছে বলে নাম হুয়া হুয়া তো সেই নবী তো তাহলে আমরা ফামা বাকি আলা না কয়লা ফামা বাকি আলা নিল্লাল হেকদ আমাদের আর হিংসা ছাড়া কিছু বাকি থাকলো না তো হিংসার কারণে তারা জেনে বুঝে তারা প্রত্যাখ্যান করেছে আল্লাপাক বলছেন ইয়ারিফুন আহু কামা ইয়ারিফুনা আহম নিজের সন্তানকে যেভাবে চেনে সেইভাবে রসুলকে তারা চিনেছিল রসুলকে চেনে জেনে বুঝে তারা রসুলের দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে অনুরূপভাবে দেখা গেছে সেই রোমের সম্রাট আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। একজন আমল করছে না আরেকজন হলো জ্ঞান নাই কিন্তু আমল করে যাচ্ছে ওর তো ওই আমলের কোনো মানে সাইজই থাকতেছে না তো এই বিষয়টা একটু আমানুল্লাহ সাহেব সুন্দরভাবে বিষয়টাকে পরিষ্কার করার চেষ্টা করেছেন সাথে আরেকটু মনে আমরা সংযুক্ত করতে পারি যে আল্লাহ রাবুল আলমিন এখানে আয়াতকে অস্বীকার করার দৃষ্টান্ত দিতে গিয়ে সেই ইয়াহুদদের আলোচনা নিয়ে এসেছেন এবং সেই গাধার তুলনা করেছেন তো ইয়াহুদদের আরেকটি বৈশিষ্ট্য ছিল আল্লাহ রহসাল্লামকে তারা সেভাবেই জানতো যেমনইভাবে নিজের জন্মানো সন্তানদেরকে তারা চিনে বা জানে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে তারা যখন তাওরাত নিয়ে আসতো যখন বলা হতো পড়ো তারা যেই জায়গাগুলিকে অস্বীকার করে সেগুলি হাত দিয়ে ঢেকে রাখে আর সাইড দিয়ে তারা এটাকে আল্লাহ রবুল্লা আলমিন যেন আল্লাহর আয়াতকে অস্বীকার করার সাথে তুলনা করেছেন অথবা আমাদের সমাজ করা মানে বুঝতেছে জানতেছে কিন্তু মিথ্যা করে দিচ্ছে অপব্যাখ্যা করে অপব্যাখ্যা করে তো আফসোসের সাথে বলতে হয় আমাদের সমাজেও এই ধরনেরও বহু মানুষ রয়েছে যারা কোরআনের কিছু আয়াত পরে যেগুলি নিজের স্বার্থ অনুযায়ী সেগুলিকে গ্রহণ করে আর যেগুলি দেখা যায় যে নিজের দল বা নিজের মত বা নিজের আকিদা এর বিরোধী হয়ে যায় সেগুলিকে তারাও ঢেকে রাখতে চায় সেগুলিকে বিকৃত করতে চায় এটাও এক প্রকার আল্লাহ সুবাহ তো ধন্যবাদ শেখ শহীদুল্লাহ খান আমরা আপনাদের কাছ থেকে অত্যন্ত মূল্যবান আলোচনা শুনছিলাম এরই মধ্যে আমাদের সময় হয়ে গেল একটু বিরতিতে যাবার বিরতি শেষে আমরা ইনশাল্লাহ ফিরে আসব সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করব আপনারা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন পরিবেশ কুসংস্কার আমাদের মধ্যে একটি অপসংস্কৃতি অপবিশ্বাস ইসলামী জ্ঞান না থাকার কারণে চলে আসে এগুলো আসলে শরিয়ার না আলোচনা বলেন যুগের সর্ব ধরনের রীতিনীতি আমার দুই পায়ের নিচে আব্দুর রাজাক বিন ইউসুফ মুখলিসুর রহমান মাদানী মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম আকরমুজামান বিন আব্দুসালাম শেখ শাহিদুল্লাহ খান মাদানী হারুন হুসেনের উপস্থাপনায় কুসংস্কারগুলি আমাদের চিনা দরকার এগুলোই পরিহার করতে হবে বান্দা অর্থাৎ মমিন বান্দা সে ভরসা করবে আল্লাহ ওয়া তাআলার উপর এই জিনিসটাই হলো মূল সকল শক্তির উৎস হলো আল্লাহ ওয়া তাআলা আপনিও হতে পারেন সেই সফল সম্মেলনের সাক্ষী দেখে আমাদের বিরল অনুষ্ঠান জালসায় ওলামা কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Debate. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Conclusion. eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. দেখুন সম্মুখ সমরে আজ রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় the students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M U S L I M. I'm so blessed to be with. know watch little wonders at the best বিস্ময় শিশুরা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আমরা আবার অনুষ্ঠানে ফিরে এলাম আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আবারও ধন্যবাদ আমরা শেখ শহীদুল্লাহ খানের কাছে শুনতেছিলাম এবং বিষয়টা আমাদের কাছে অত্যন্ত পরিষ্কার হয়ে দেখা গেছে যে সত্য পেয়েছে হকের সন্ধান পেয়েছে হক তার কাছে পৌঁছে গেছে কিন্তু এসব কিছু সত্ত্বেও যে তার আমলের দ্বারা তার কথার দ্বারা তার কার্যের দ্বারা ওই সত্যটাকে মিথ্যা পর্যবেসিত করতেছে এমন আচরণ করতেছে এমন কথা বলতেছে যাতে তার কথার সাথে তার কাজের সাথে তার যে জ্ঞান তার যে হক এই হকের সাথে তার মিলছে না তো আমরা শেখ আমানুল্লাহ মাদানিকে একটু অনুরোধ করব যে জ্ঞান অনুযায়ী আমল না করলে এই ব্যাপারে যে ভয়াবহতা হাদিসে আছে যে এ ব্যাপারে তো পরিষ্কার হাদিসই এসেছে যে চারটি মৌলিক প্রশ্ন যে হাসরের ময়দানে করা হবে প্রত্যেক বান্দাকে লাতাজুলু কাদামা ইবনি আদামা ইয়ামাল কেয়ামাতে হাত্তা ইউস আলা আন আরবাইন তার মধ্যে আছে ওয়ান ইলমিহি মাদা আমিলা বিহি জি তার এলেম সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যে সে এলেম সম্পর্কে সে কি আমল করেছে এই যে এলেম অনুযায়ী জানা অনুযায়ী যে আমল করতে হবে মানার আগেই জানতে হবে এটা একটি কথা আল্লাহ পাক বলছেন ফা আলাম আন্নাহুল্লাহ ইলাহিল্লাহ মানার আগে জানতে হবে ইমাম বুখারি রাহেমহল্লা বলছেন বাবুল এলমি কাবুল কাউলি আমাল আচ্ছা, আচ্ছা, কথা বলার আচ্ছা। আগে কাজ করার আগে এলেম হাসিল করতে হবে তাহলে মানার আগে জানতে হবে এলেমটা জরুরি আর এলেম আসার সাথে সাথে সেটার উপরে আমল করতে হবে এটাও জরুরি কিন্তু এলেম অনুযায়ী যারা আমল করবে না তাদেরকে তো হাসরের মাদান নড়াচড়া করতে দেওয়া হবে জি আমরা বলতেছিলাম যে সেই রোমান সম্রাট বাদশাহ হিরাকলিয়াস আজিমুর রুম যাকে বলা হয়েছে তিনি জানতে পারলেন নবী সাল্লাহ সত্য নবী কিন্তু তার এই ক্ষমতা চলে যাবে সেই ভয়ে মানুষ কি বলবে মানুষ কি বলবে তিনি চাচ্ছিলেন যে সবাইকে নিয়ে সবাই যদি হয়ে যায় তাহলে আমরা হয়তো হ্যাঁ, হয়ে যাও হ্যাঁ, পরিবর্তন চেষ্টা করলেন অ্যাসেম্বলির হলের ভিতরে লোক আটকিয়ে দিয়ে বললেন যে একটি চিঠি আসছে আমার কাছে মনে হয় ইনি সত্য নবী তো লোকেরা যখন হয়েছে শুরু করলো তোমরা আরে থামো থামো থামো তোমরা বাপ দাদার ধর্মে কতটুকু অটল আছে একটু পরীক্ষা করলাম এটাই সত্যকে বাইপাস করে বাইপাস করে চলে গেল শেখ মাদানে হ্যাঁ, আপনাকে অশেষ ধন্যবাদ যে এটাই আমরা যে বিষয়টা দেখতে পাচ্ছি যে সত্য কাছে থেকেও সত্য হাতে রেখেও সত্যকে বাইপাস করে হ্যাঁ। চলে যাওয়া যায় ওনারা চাচ্ছিলেন যে আমার গদিও ঠিক থাকুক আবার সত্যটাও ঠিক থাকুক প্রতিষ্ঠিত কিন্তু আসলে তো তা হয় না শেখ মাদানী আপনাকে অশেষ ধন্যবাদ আমরা অত্যন্ত প্রাঞ্জল ভাষায় আমাদের আজকের এই প্রবাদের বিষয়টা যে প্রবাদের মাধ্যমে কিভাবে মহান আল্লাহ এত গুরুত্বপূর্ণ একটা বিষয়কে অল্প কথায় তুলে ধরেছেন তো শেখ শহীদুল্লাহ খান আপনার কাছে আমরা এবার আসবো যে এই এলএম জ্ঞান মানুষের কাছে থাকার পরেও যদি সেই অনুযায়ী আমল না করে ওই যে একটা হাদিসে ইশারা করতে চাইছিলেন যে কালকে আমাদের দিন জিজ্ঞাসা করা হবে এবং আলেমও জাহান নামে যাবে সেই হাদিসটা একটু আমাদের এই জায়গায় এই হাদিসটা অবশ্য যাবে হাজি যাবে আলেম যাবে জি জি যেটা একটু আগেও সাহেব বুখারির হাদিস শেখ আমান্লা মাদানী সাহেব বলেছেন সে হাদিসটি যে যারা আজকে বিভিন্ন রকমের দিনই কথাগুলি বলে থাকি যেমন আল্লাহ রাবুল আলমিন বলছেন তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিচ্ছ আর নিজেরা নিজেদেরকে ভুলে যাচ্ছ নিজের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না বা প্রয়োগ করছে না জি জি ইয়া আমানু লিমা তাকুলুনা মা লা তোমরা যা বলতেছো তা কেন করছো না নিজেরাই তো এই জন্য প্রকৃতপক্ষে মমিন এর বৈশিষ্ট্য হলো যেটি আমরা সৌরাতুল আসার এর মধ্যে শিক্ষা পাই যে একজন মমিন বা প্রকৃতপক্ষে যে ইহকাল ও পরকাল সফলতা লাভ করতে চাইবে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে চাইবে তার মাঝে চারটি বৈশিষ্ট্য থাকতে হবে প্রথমে হলো তার এলম জি আল্লাহ রবুল আলম বলছেন ইন্নাল ইনসান আলাফি হসর প্রথম হলো ইল্লাল্লাযীনা আমানু যারা ইমান এনেছে ইমানের মূল বিষয় হলো এলম কারণ এলম ছাড়া জ্ঞান ছাড়া কোনো বিষয়ের ইমান হতে পারে না আমি আল্লাহ রাবুল্লাহ আলমের প্রতি ইমান আনেছি বলে দাবি করি কিন্তু বিশ্বাস করি যেমন এইভাবে প্রতিমা পূজারীরা তাদের মাবুদকে বিশ্বাস করে আমিও এরকম বিশ্বাস করি তাহলে এই ইমানের কোনো দাম নেই এই জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিন নির্দেশও দিয়েছেন ফালাম আন্নাহ ইলাহ ইল্লাহ তাই প্রথম হলো ইমানের মূল বিষয় সেটি হলো জ্ঞান অর্জন করা দ্বিতীয় হলো যখন জ্ঞান অর্জন করে বসে থাকার সুযোগ নেই জ্ঞান অনুযায়ী তাকে আমল করতে হবে আর যখন আমি আমল করলাম আমল করে শুধু আমি একা একাই চলবো ওই যে বলা হয় একটি প্রবাদ যা আপ ভালো তো জগৎ ভালো আসলে এটা কথা ইসলাম করে না ইসলাম বলে নিজেও ভালো হতে হবে মানুষকে ভালো করার চেষ্টা করতে হবে তো তাই তৃতীয় পর্যায়ে চলে আসে আমার মানুষকে এটা হকের প্রতি আমি যে হক জানলাম মানলাম দাওয়াত দেওয়া আবার এই হকের প্রতি দাওয়াত দিতে গিয়ে বা এই ইমানের উপর অটল থাকতে গিয়ে বহু রকমের সমস্যা আসতেই পারে এটাই স্বাভাবিক যেমন এভাবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রহমাতুল্লিন আলমিন হিসাবে আসলেন তবু তিনি মানুষের এই সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্ত হলেন না রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কত বাধা বিপত্তির সম্মুখীন হলেন তাই আমরাও সেরকম হতে পারি সেক্ষেত্রে আল্লাহ রবুল্লা আলমিন বলছেন ও তাওয়া সৌ বিশ্বর পরস্পরের মাঝে এই সবরের ওসিয়ত থাকতে হবে এবং সবর আমরা ধন্যবাদ আমরা যে বিষয়টা আপনার কাছ থেকে পেলাম এবং সেই বিষয়টা আরেকটু গভীরভাবে আমরা যাওয়ার জন্য শেখ আমানুল্লাহ মাদানিকে অনুরোধ করব যে এখানে দেখেন যে একদল মানুষকে কিন্তু একটা পশুর সাথে উদাহরণ বা উপমা দিল এক দ্বিতীয়ত হলো যে এমন একটা পশু যে পশুটা কিন্তু কথায় কথায় এটা যে নিকৃষ্ট অথবা এটা যে একেবারে অবমূল্যায়িত এমন একটা পশু মানুষ হ্যাঁ গাধা গাধা আমরা বলি তাই না তাই গাধার সাথে উদাহরণ দিয়ে আসলে বিষয়টাকে আর কতটুক যে তার এলেম অনুযায়ী আমল করে না সে তো আসলেই গাধা একটা উদাহরণ দিলে সহজ হয় কিছু লোক বলছে তুমি তো বোকা মানুষ কেন এ রাস্তা দিয়ে দিলে পিছনের জমিওয়ালাকে তো তুমি তো রাস্তাটা আটকে রেখে বেচলেই তো হতো তো উনি জবাব দিচ্ছেন যে আচ্ছা আমি বোকা না তুমি বোকা যে লোক পরের ঘর পরিষ্কার করে নিজের ঘরের কথা ভুলে যায় আতা মরুনাসাবিল বীর যে পরের বোঝা টেনে জীবন ক্ষয় করে অথচ নিজের সম্পর্কে সজাগ নয় অকিফাল নয় নিজের ভালো মন্দ সুখ দুঃখ যে বোঝে না বোকা তো মানুষের কাছে তো সে মোমবাতির মতো যেই মোমবাতি তার জীবনটাকে ক্ষয় করে গোটা জাতিকে আলোকিত করে গেল কিন্তু নিজের জীবনটা শেষ হয়ে গেল নিজে আলোকিত হতে পারলো না মোমবাতির তলার তলাতেই থাকলো অন্ধকার তো এই যে আল ইলমু বিলা আমালিন কাশাজারি বিলা সামারিন জি জি ওই গাছের মতো যে গাছ ফল দেয় না ফলবিহীন গাছকে মানুষ খড়ি বানায় গাছে ফল ধরেন রেখে লাভ কি ওটা খড়ি বানিয়ে দাও তো আল্লাহ রব্বুল আলমিন আমলবিহীন আলেমকে জাহান্নামের খড়ি বানাবেন যে আসলে এই আয়াত আমরা কোন এক শ্রেণীর জন্য সীমাবদ্ধ করব না যে শুধু আলেম সমাজকে বোঝানো হয়েছে তা না না বরং যারাই আজকে তো আমরা জন্মগতভাবে মুসলমান আজকে আমরা জন্মগতভাবে কোরআনের ধারক বাহক কিন্তু আমলের দিক থেকে আমরা কোরআনের ধারক বাহক হতে পারিনি মানে এখানে শুধু গাধার নয় আরেক আয়াতে আল্লাহ রবুল্লা আলমের গাধার চেয়েও নিকৃষ্ট বলতেছে জি জি সেই কথাটা আল্লাহ রবুল্লা আলম জন্য লাহুম কলুবুল্লাহ ইফকাহুনা বিহা যাদের হৃদয় আল্লাহ রাবুল্লাহ আলমিন দিয়েছেন উপলব্ধি দিয়েছে কিন্তু এটা দিয়ে বোঝে না যাদের আল্লাহ রাবুল্লাহ আলমিন সে ধরনের কান দিয়েছেন ভালো জিনিস শোনার জন্য তা শুনে না যাদের চক্ষু দিয়েছেন কিন্তু চক্ষু দিয়ে আসল জিনিস তারা হক জিনিস দেখে না উলা ইকা কাল আনা আল্লাহ রাবুল আলম বলছেন তারা চতুষ্পদ জানোয়ারের সমান শুধু নয় বালহুম আওয়াল আল্লাহ রাবুল আলমিন সেই জাতিগুলিকেও বা সেই শ্রেণীগুলিকেও এর মধ্যে নিয়ে এসেছেন নিয়ে এসেছেন অতএব এটা আমরা মনে করব এই আয়াত দিয়ে সার্বিক সকল শ্রেণীকে বোঝানো হচ্ছে যারাই কোরআন এবং হাদিসের অনুসারী বলে দাবি করবে কিন্তু এগুলিকে জীবনের সর্বক্ষেত্রে মানবে না সেই ইহুদিদের মতো সুবিধা যেদিক হবে সেদিক নেব আজকে আমরা ইসলামকেও কি করেছি মসজিদ মাদ্রাসার সাথে ইসলাম শুধু সীমাবদ্ধ করে দিয়েছি বাইরে ইসলাম নয় এটা ইহুদিদের একটা মানে আচ্ছা, আচ্ছা। স্বভাব তাদের একটা স্বভাব ছিল সেই স্বভাব এখন সেই স্বভাব সেই স্বভাবে আজকে আমরাও যেন আসতেছি হ্যাঁ, বলতেছিলাম যে এই আয়াতটার ব্যাখ্যায় আয়াতটার শুরুতে আল্লাপাক বলছেন অধিকাংশ জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করেছি জাহান্নামের খড়ি বানানোর জন্য এখানে একটা প্রশ্ন আসতে পারে যে জাহান্নামের খড়ি বানানোর জন্য আল্লাহ সৃষ্টি করলেন কেন যে আমরা ধান লাগালাম ধান লাগালাম যে চাউল খাওয়ার জন্য কিন্তু দেখা গেল যে ধানের গাছে জন্ম নিল কিছু ধান আর কিছু চিটা আগাছা চিটা চিটা ধান হলো আর কিছু হলো চিটা কিছুর মধ্যে দানা আছে কিছুর মধ্যে দানা নাই নাই তো এই দানা নাইগুলিকে শুকিয়ে ওটাকে জ্বালানি বানানো হলো জি আমরা মানুষ আল্লাহ আমাদেরকে মানবরূপী বানিয়েছে কিন্তু আমার ভিতরের অংশ পশুত্বে ভরপুর কোরআন সন্না না মানার কারণে পশুত্বে ভরপুর হওয়ার কারণে তাদের অবস্থা ওরকমই হবে দুর্গতি ওরকমই হবে ওই জন্য দেখা যাবে যে জাহান নাম থেকে যার ভিতরে সামান্য পরিমাণ ইমান রয়েছে তাকে আবার ফিরিয়ে আনা হবে তো সাহেব আমানুল্লাহ বিন ইসমাইল সাহেবকে আপনাকে ধন্যবাদ যে আমাদের কাছে আজকের এই আলোচনায় অত্যন্ত স্পষ্ট হয়ে গেল যে যাদের কাছে সত্য ন্যায় উপস্থিত আছে একদল হলো যে সত্য ন্যায় বুঝতে চেষ্টা করতেছে না অথবা যারা বুঝতে পারলো তারা আবার ওই অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে পারছে না চেষ্টা করছে না অথবা সেই এমন আচরণ করতেছে এমন আমল করতেছে যে আমলে ওই সত্য মিথ্যায় পর্যবসিত হয়ে যাচ্ছে এই ধরনের মানুষ যারা তারা কিন্তু মানুষ হবার যোগ্য না মানুষ নামের কলঙ্ক কলঙ্ক মানুষ হিসাবে তার যে মর্যাদা এই মর্যাদা পাবার অধিকারী সে না এই সে যে মানুষের কাতার থেকে মানুষের শ্রেণী থেকেই তাকে আসলে বহিষ্কৃত করার দরকার উপযুক্ত তার ভিতরে চলে আসছে এই কারণেই পবিত্র কোরআনে মাজিদে এখানে কিন্তু বলা হয়েছে যে কামাশালিল হিমার তারা হলো গাধার সম কি করে এরপর আবার বলে দেওয়া আছে যে গাধার সময় হলে তো একটা পশু তার তো একটা দাম থাকতে পারে কিন্তু যে বিষয়ে তাকে বলা হয়েছে সেটা ইয়াহমিলু আসফার যে সে শুধু বুঝা টানতে জানলো বুঝায় কি ভালো মন্দ আছে তাও বুঝলো না বুঝার কষ্ট যে প্রতিদান পাবে তাও পাইলো না উপকার হইতে পারলো না কোনোভাবেই সে ফায়দা উঠাতে পারলো না তো সেই এই লোকগুলো যারা এই রকম করবে তারাও ঠিক গাধার মতো এই দৃষ্টান্ত থেকে যে পরিষ্কার বিষয়টা আমার আপনার সামনে সবার সামনে পরিষ্কার হয়ে গেছে যে আমরা মানুষ আমাদের মানুষ হিসাবে মানবিক গুণাবলীকে চর্চা করার দরকার সত্যকে মেনে নেওয়ার দরকার সত্যের উপর আমল করার দরকার আমরা সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের সবাইকে আজকের এই আলোচনা থেকে এই পরিষ্কার বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানাবো আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের মেহমানদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আল কোরআন মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাজেলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরীভাবে কোরআন থেকে হৃদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হল আলোকিত দেখুন আল কোরআনের আলো কাল সন্ধ্যা সাড়ে ছটায় বা পুনঃ সম্প্রচার দুপুর সাড়ে বারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ব্যবহার তোমরা মানুষের সাথে উত্তম কথা বলো সঠিক কথা বলো সুন্দর অনুষঙ্গ সহনশীলতা এমন ধরনের আচরণ হবে না এমন ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায়পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে সিহত পেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম আজ রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়